যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহি আসাল্লাম আমলের ফজিলতের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে আজানের ফজিলত আজানের ফজিলত হচ্ছে এর বিনিময়ে ইহকালে কল্যাণ রয়েছে এর বিনিময়ে পরকালে কল্যাণ রয়েছে বরং আমরা বলতে পারি যে আজানের বিনিময় জান্নাত আমরা যদি আজান দিই আমরা যদি আজানের উত্তর দিই তাহলে বিনিময়ে জান্নাত পাব ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন ইয়ে আ আমানু হে ইমানদার গণ বিশ্বাসী গণ এদা নু দিয়ে সলা যখন তোমাদেরকে সলাতের জন্য ডাকা হবে ফাস আও ইলা জিকিরিল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহকে ডাকার জন্য তোমরা ছুটে আসো ফাসাও ইলা জিকিরিল্লাহ ওয়াজারুল বায়া আর তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও লাহালিকা এই কাজটা হবে তোমাদের জন্য কল্যাণকর সম্মানিত দর্শক মণ্ডলী ব্যবসা বাণিজ্য বৈধ আজানের সময় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে পয়সা উপার্জন ছেড়ে দিয়ে দৌড়িয়ে সলাত আদায় করতে আসতে হবে আল্লাহকে ডাকতে হবে এটা আল্লাহ আদেশ করলেন এবং শেষে বললেন যে তোমরা যদি আদেশ মানো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে জাতির জন্য কল্যাণকর হবে আমরা আজকে আসলে শরীয়ত বুঝি আসলে আমরা বিদ্যা অর্জন করার পরেও জাহেল বলতে দ্বিধা হয় না কেননা আমরা শরীয়তের মাপকাঠি বুঝি না আজান হওয়ার সাথে সাথে কাজকর্ম ছেড়ে দিয়ে সলাত আদায় করতে হবে এটা আল্লাহ তালার জরুরি আদেশ এরপরেও দেখি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যস্ত আমরা কাজ করতেই আছি সলাতের সময় পার হয়ে চলে যাচ্ছে এরকম সময়ে আমরা দেখি অনেকেই এরকম কাজে লিপ্ত থাকি সম্মানিত দর্শক মণ্ডলী এভাবে আল্লাহর বিধানকে অমান্য করা হয় আমাদের জন্য জরুরি কর্ম হবে এটাই আজানের সাথে সাথে কোনো কাজ প্রাধান্য পাবে না আজানের কণ্ঠ কানে এসেছে সব কাজ ত্যাগ করে সলাত আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এতেই রয়েছে কল্যাণ এবং ওই কাজে আমাদের বরকত হবে আজান হওয়ার সাথে সাথে যদি আমরা কাজ করি কাজ ছেড়ে দিয়ে সলাত আদায় করি এতে যদি কাজ কম হয় তাহলে আল্লাহ তালা এতে বরকত দিবেন কাজেই আমাদের উচিত হবে যে আজান শোনার সাথে সাথে কাজকর্ম ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সলাৎ আদায় করতে যাওয়া আল্লাহকে ডাকা আবু হরাইরা আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কুলু মিসলা মায়াকুলুল মোয়াজ্জেন তোমরা বলো মোয়াজ্জেন যেটা বলছে মোয়াজ্জেন যা বলছে তোমরা সেটাই বলো সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আমরা এতটুক কথা পৃথক করে নি হায়াল সলাহ হায়াল আল ফলাহ এই দুটা বাক্য মজেন যা বলছেন তা আমাদের বলা হবে না ওই সময় আমরা বলবো বলবে হায়াল সলাহ হায়াল আল আর আমরা বলবো লা ইল্লা বিল্লাহ যা বলছে তোমরা তাই বলো তবে হায়ালা তাইন ব্যতীত ওই সময়তে আমাদেরকে ইল্লা বিল্লা বলতে হবে এরপরে আল্লাহর নবী বললেন সুম্মা সাল্লু আলাইয়া তোমরা এরপরে আমার উপরে দুরুদ পড়ো মান সাল্লা আলাইয়া সলাতান সাল্লাহ আলাইহে আশারা কেউ যদি নবীর উপরে একবার দুরুদ পড়ে তাহলে আল্লাহ তালা তার উপরে দশবার রহমত বর্ষণ করেন সম্মানিত দর্শক মণ্ডলী আজানের শেষে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা দরুদ পড়তে হবে আমরা তো প্রথমে আজানের উত্তর দিলাম আমরা পরবর্তীতে আজানের কি জব দিব আমরা কি দোয়া পড়ব সেটা পরে আমরা বলছি সেদিকে আমরা পরে যাচ্ছি আমরা এখানে অন্তত এতটুক জেনে নিজে যে আজানের পরে আল্লাহর নবী আমাদেরকে দুরুদ পড়তে বলছেন অবশ্যই দুরুদে ইব্রাহিম পড়তে হবে দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ চলবে না আমরা সবাই জানি যে সাহাবিগুন বলেছিলেন আল্লাহর নবী আমরা আপনাকে সালাম দিতে জানি কিন্তু আপনার ওপরে তো দুরুদ পড়তে জানি না আল্লাহ তালা আমাদেরকে দুরুদ পড়তে বলছেন তাহলে আমরা কি পড়ব কি বলবো তখন আল্লাহর নবী বললেন যে কুলু তোমরা বলো আল্লাহ আলা মোহাম্মদ আলা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুমা বারিক আলা মোহাম্মদিন ওয়া আলা আলি মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর নবী এখানে আমাদেরকে দরুদ পাঠ করতে বললেন বিশ্বাস করুন এই দুরুদে এব্রাহিম ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ রচিত দুরুদ এখানে চলবে না যে কোনো দুরুদ আপনি বলতে গেলে গুণা হবে রাসুলের দরুদি পড়তে হবে আল্লাহ নবী বলেছেন জুমার দিনে কেউ যদি দরুদ পড়ে তাহলে সে বেশি নেকি পাবে তোমরা বেশি বেশি করে জুমার দিনে দরুদ পড়ো দরুদ বলতে দরুদে এব্রাহিমই বুঝাই আল্লাহর নবী বলেছেন যে তিন কারণে মানুষের ধ্বংস নেমে আসে তার একটা হচ্ছে এই যে আমার নামটা তার কাছে উল্লেখ করা হলো তারপরে সে সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলে এই দরুদটা পড়ল না দুরুদ পড়তে হবে অন্য এক বর্ণের রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি দুরুদ পড়ার পরে আল্লাহর দরবারে চাও যা চাইবে তাই আল্লাহ তালা দিবেন আল্লাহর নবী এখানে বললেন যে তোমরা মজেন যা বলেছে তা বলো এরপরে আমার ওপরে দুরুদ পড়ো এর পরের বাক্যে আল্লাহ রসুল বলছেন যে অস আল্লাহ লি আল অসিলা তোমরা আল্লাহর নিকটে আমার জন্য অসিলা চাও অসিলা আল্লাহর নবী বলছেন ফাইনাহ মানজেলা ফিল জান্না অসিলা হচ্ছে জান্নাতে একটি জায়গা অসিলা হচ্ছে জান্নাতে একটি স্থান লা তাম্বাগি ইল্লালে আব্দিন মিনাল এবাদ আল্লাহর দাসের মধ্যে হতে পৃথিবীর সকল মানুষের মধ্যে হতে একজন মানুষই সেই স্থানটা সেই জায়গাটা পাবে ওয়ানা আরজু আর আমি আশাবাদী আনা হওয়া আমি সেই ব্যক্তি সম্মানিত দর্শক মন্ডলী নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম বললেন যে জান্নাতে একটা অশিলা নামক জায়গা রয়েছে তোমরা সেই জায়গাটা আমার জন্য চাও আর একজন ব্যক্তি ছাড়া সেই জায়গা কেউ পাবে না আর আমি আশাবাদী যে আমি সেই ব্যক্তি সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহকে ধরার জন্য কোনো অশিলা লাগে না অশিলা হচ্ছে মানুষ নিজেই জীবিত মানুষ মানুষের অশিলা হতে পারে মানুষের ভালো কর্ম মানুষের অশিলা হতে পারে একদিন সে একটা ভালো কাজ করেছিল বিপদে পড়ে সে কাজটার বিনিময়ে আল্লাহর দরবারে কল্যাণ চাইতে পারে যেমন বোখারি মুসলিমের হাদিসে আছে আপনারা জানেন যে তিনজন মানুষ গর্তে আটকা পড়েছিল গর্তে আটকা পড়েছিল তাদের পরস্পরে তারা নিজের কর্মকে আল্লাহর দরবারে পেশ করেছিল একজন বলেছিল যে আমার বৃদ্ধ পিতামাতা আমি তাকে এভাবে মূল্যায়ন করেছি একজন বলেছিল যে আমি একজন নারীর সাথে অন্যায় করার ইচ্ছা করেছিলাম আমি তা ত্যাগ করেছি একজন বলেছিল যে আমি একজন গরিব মানুষের শস্য এভাবে উৎপাদন করেছিলাম সে আমার বাড়িতে কাজ করে রেখে চলে গেছিল তো কর্ম যদি বিপদে পড়ে পেশ করা যায় তাহলে আল্লাহ তালা তাকে বাঁচাবেন তা দিয়ে জান্নাত লাভ করা যাবে সমন্বিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিরতির পরে আমরা এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আপনাদেরকে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 অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাবর হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় বনি ইসরাইল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছে আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না আল্লাহর এটাই হচ্ছে মুমিনের মুমিনের কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা ওয়াসিলের ব্যাপারে একটু সংক্ষিপ্ত কথা জানছিলাম এখানে আমাদের অবগতিতে আরও ভালোভাবে থাকা উচিত যে ওয়াসিলা বলতে জান্নাতের কোনো নির্ধারিত জায়গা নয় এটা আমরা অনেকে ভুল বুঝেছি অনেকেই কেউ বলেছে যে ওয়াসিলা হচ্ছে আল্লাহর আরসের পাশে একটি জায়গা যেখানে আল্লাহ তালা কেয়ামাতের মাঠে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বসাবেন এটা মিথ্যা কথা কেউ বলেছে যে আরও সে নয় জান্নাতে একটা বিশেষ স্থান এটাও মিথ্যা কথা কয়েকটা সহি হাদিস এসেছে যে অশিলা বলতে মানজেলা তার রাফিয়া একটা মানগত জায়গা বলতে হচ্ছে সুপারিশ আল্লাহ তালা বিচারের মাঠে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যেই স্থানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি দিবেন সেই স্থান এবং সুপারিশ এই দুটাকে বলা হয়েছে অসিলা বরং একাধিক সহিহাদিস থেকে এটাই পাওয়া যাচ্ছে যে সেটা হচ্ছে একটা সুপারিশ আর কি যার বিনিময়ে বহু মানুষকে মাপ করা হবে যেমন বোখারি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহর নবী কেয়ামাতের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন বলে তিনি সিজদাই পড়ে যাবেন যখন সমস্ত মানুষ অনেক নবীর কাছ থেকে ফিরে এসে আমাদের নবীর কাছে পৌঁছবে আমরা পৌঁছিব তখন তিনি একটা ঘরে যাবেন ঘরে গেলেই তিনি আল্লাহকে দেখতে পাবেন তখন তিনি সিজদাই পড়ে যাবেন তখন তিনি মানুষের জন্য সুপারিশ করবেন এই মানটা এই পরিস্থিতিটা মূলত হচ্ছে ওয়াসিলা এটা যেন আমাদের ভুল বুঝাবুঝিতে না থাকে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়া ভালো আল্লাহর নবী বললেন যে যেই ব্যক্তি আমার জন্য অসিলা চাইবে হাল্লাতলাহু সাফাতি তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে মানে জরুরি হয়ে যাবে আমি তার জন্য সুপারিশ করব হালাল বলতে বৈধ এ কথা নয় হালাল বলতে আমার সুপারিশ তার জন্য জরুরি হয়ে যাবে আমি তার জন্য সুপারিশ করব। আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন নেদা যে ব্যক্তি আজান শুনে বলে আল্লাহ রব্বা দাওয়াতি তাম্মা অসলাতিল কায়েমা হে আল্লাহ এই পূর্ণ দাওয়াতের প্রতিপালক এই প্রতিষ্ঠিত সলাতের প্রতিপালক আমরা বলছি আতে মোহাম্মদানিল ওয়াসিলা বল ফজিলা অবাসহু মাকামাম মাহমুদুল্লাদি ও আত্মা হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সে ওয়াসিলা নামক স্থান মান প্রদান করো যে প্রশংসনীয় স্থানের তুমি ওয়াদা করেছ সে প্রশংসনীয় মান স্থান তুমি প্রদান করো আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য আমার সুপারিশ জরুরি হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী সারা পৃথিবীর মানুষকে লাগিয়ে দিলেন আল্লাহর নিকটে এই স্থানটা এই মানটা চাওয়ার জন্য তিনি কথা বলার পরেও যে আমি আশাবাদী এই স্থান পাবো সম্মানিত দর্শক মন্ডলী এতে আমাদের লাভ আল্লাহর নবী কিয়ামতের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন এটা আমাদের বড় পাওয়া আল্লাহ রসুল ওটা পাবেন এরপরেও দেখুন এটা একটা বড় শিক্ষণীয় যে আল্লাহর কাছে চাইতে হয় চাইলে আল্লাহ খুব খুশি হন আল্লাহর নবী কেয়ামাত পর্যন্ত সমস্ত মানুষকে সে মানটা চাওয়ার জন্য লাগিয়ে দিলেন আনাস রাজি আল্লাহ তালাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল আল্লাহর কোনো শরিক নাই এই বলে সাক্ষ্য দেওয়ার পরে যদি বলে রাজিত বিল্লাহ রব্বান আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি অবে মোহাম্মদিন নাবিয়েন মোহাম্মদ কাবি নবী হিসেবে মেনে নিয়েছি অবিল ইসলামে দিনান ইসলামকে আমি দিন হিসাবে বিধান হিসাবে ধর্ম হিসাবে মেনে নিয়েছি তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিষয়টি এইভাবে বুঝি যে আমরা যদি আজান শোনার পরে আল্লাহ রব্বাহাজি দাওয়াতি তাম্মা ওসালাতিল কায়মা আতে মোহাম্মদ আলীল ওসিলা ফজিলা অব আসহু বাকাম মাহমুদ আলী ওয়াদ্দা এই দোয়া পড়ি তাহলে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন আর যদি আমরা ওই দোয়া পড়ি তাহলে আমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে তাহলে আমাদের জন্য জরুরি হচ্ছে দুটাই পড়া তাহলে আমরা সুবিধা পাবো আমরা সব কল্যাণ পেয়ে যাব সম্মানিত দর্শক মন্ডলী আমাদের জন্য এটাই সুন্দর হবে যে আজান শোনার পরে পরে এই দোয়াটাও পড়া এবং এই দোয়াও পড়া আরও অনেক দোয়া পড়া কেননা আল্লাহর নবী বলেছেন যে আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে তাহলে আজানের পরে আমরা আল্লাহর নিকটে অনেক দোয়া করতে পারি আনাস আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন যুদ্ধের জন্য তখন তিনি খুব সকালে সকালে মানুষের প্রতি শত্রুদের প্রতি আক্রমণ করতেন তবে ইয়াস্তামেউল আজান তিনি বাহির থেকে আজানটা শুনতে চাইতেন এলাকায় আজান হচ্ছে কিনা যদি আজান হতো তো ফাম সাকা তিনি থেমে যেতেন ওয়াইল্লা আগারা আজান না শুনলে তিনি ওই এলাকার ওপরে আক্রমণ চালাতেন বর্ণনাকারী বলছেন যে আল্লাহ রসুল ফাসামিয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বাক্য তিনি শুনলেন তখন তিনি বললেন আলাল ফেত্রা এই লোকটি ইসলামের উপরে রয়েছে একাত্মতার উপরে রয়েছে তৌহিদের উপরে রয়েছে তারপরে যখন মজেন বলল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন আল্লাহ রসুল বললেন খারাস্তামিনান্নার কে তুমি সাক্ষ্য দিলে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই তুমি জাহান নাম থেকে বের হয়ে গেলে তুমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেলে ফা নাজারু ফায়েজা হোয়া রাইন মেজা তারপর সাহাবিগণ লক্ষ্য করে দেখলেন যে যে ব্যক্তি আজান দিচ্ছিল সেই ব্যক্তি হচ্ছে রাখাল একজন ছাগলের রাখাল আজান দিচ্ছিল আল্লাহ রসুল তার ব্যাপারে জান্নাতের এরূপ ঘোষণা দিয়ে দিলেন আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লে রায় আমিন আল্লাহ তালা রাখালের আজানে খুশি হন কিভাবে খুশি হন ইউস যেন ইউকিমুসলা ও আজান দেয় ও সলাত আদায় করে তখন আল্লাহ তালা খুশি হয়ে যান ফায়াকুল্লাহ তালা আল্লাহ তালা বলছেন যে ইন্না আব্দি ইউস যেন ইউকিমুসলা আমার দাস আমার বান্দা পাহাড়ের উপরে আশ্রয় নিয়ে আজান দেয় আর সলাত আদায় করে তোমরা মনে রেখো আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম উনজরু এল আব্দি তোমরা আমার বান্দার প্রতি লক্ষ্য করো কাদ গাফার তোলাহ আমি তাকে মাফ করে দিলাম ওয়াদ খাল তহুল জান্না আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বুঝতে পারছি যে একজন রাখাল বাহিরে কোনো মাঠে কোনো স্থানে কোনো খোলা জায়গাতে আজান দিয়ে জান্নাত লাভ করছে একজন ব্যক্তি আজান দিয়ে সলাত আদায় করবে মাঠে হলেও আজান দিয়েই মানুষকে সলাত আদায় করতে হবে যে কোনো স্থানে হোক না কেন আজান দিয়েই মানুষকে সলাত আদায় করতে হবে এটাই শরীয়ত এটাই গতি এটাই নীতি সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল আলী ওসাল্লাম বলছেন বাইনাকুল্লে আজান আইনে সলাতুন বাইনাকুল্লে আজান আইনে সলাতুন প্রত্যেক দুই আজানের মাঝে সলাত রয়েছে প্রত্যেক দুই আজানের মাঝে সলাত রয়েছে অর্থাৎ আজান দিলেই দুই রেখাত সলাত আদায় করতে হবে আজান দিলেই দুই রেখাত সলাত আদায় করতে হবে তবে শেষের বাক্যে তিনি বললেন লেমান শাহ যে ব্যক্তি চায় সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের দেশে একটা প্রথা আগে থেকেই ছড়িয়ে আছে সেটা হচ্ছে আজান দিলে মানুষ সলাৎ আদায় করতে চায় না আজান দিলে সলাৎ আদায় করা উচিত আমরা তো দেখি মাগরেবের পরে আজান দিয়ে সলাৎ আদায় করতে চায় না অথচ রাসুল সাল আলী ওসাল্লাম বললেন যে প্রত্যেক দুই আজানের মধ্যে সলাৎ আদায় করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা হয়তো বা থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে আজানের যেমন উত্তর দিতে হবে তেমন একামতরে কি উত্তর দিতে হবে জি আমরা কিন্তু একামাতের উত্তর দিয়ে থাকি আকামাল্লাহ আদামাহা এটা ঠিক নয় একামাতের উত্তর আকামাল্লাহ আদামাহা চলবে না এ হাদিস ঠিক নয় মোয়াজ্জেন আজান দেওয়ার সময়তে যে শব্দ উল্লেখ করছে মোয়াজ্জেন একামাত দেওয়ার সময়তে যে শব্দ উল্লেখ করছে শ্রোতাকে আজান একামাতে সেই শব্দই উল্লেখ করতে হবে হায়াল আসসালাহ হায়াল ফালার শব্দ ব্যতীত অতএব আমাদের জন্য এখানে একটা জরুরি কর্তব্য হবে যে একামাতের সমাতে একামাতের শব্দগুলি বলা আমাদের এখানে আরেকটি জেনে রাখা খুব জরুরি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আজানে কিছু বাড়তি শব্দ শুনতে পাই সেটা হচ্ছে আল মানজেলা তার রাফিয়া ও দারাজা তার রাফিয়া ইন্নাকা লা তখলিফুল মিয়াদ দর্শক মন্ডলী এই শব্দগুলি বৃদ্ধি করা ইন্নাকাল আতকুল মিয়াদ এ বাক্যটা বায়হাকিতে রয়েছে তবে এই সূত্র ঠিক নয় অল মানজালাতার রাফিয়া ও দারাজাতার রাফিয়া এগুলি হচ্ছে মানুষ বানানো বাক্য আমরা যদি আজানের পরে এই শব্দগুলো ব্যবহার করি তাহলে নেকির স্থানে আমাদের গুণা হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা অবশ্যই জুমার আজান একটি দিব দুইটা নয় বিভিন্ন জায়গাতে আমরা দুই আজান দেখতে পাই জি না আমরা একটাই আজান দিব এটাই আমাদের জন্য উচিত হবে যখন এমাম সাহেব মেম্বারে বসবেন তখন মোয়াজেন মসজিদের বাহির থেকে আজান দিবে এমাম মেম্বারে বসলে মোয়াজিন সাহেব বাহির দরজায় দাঁড়িয়ে আজান দিবে মর্মেও হাদিসটি ঠিক নয় তবে সোননাথ এটাই যে মসজিদের বাহিরে কোনো উঁচু স্থান থেকে আজান দিতে হবে যদি মসজিদের বাহিরে কোনো উঁচু স্থানের ব্যবস্থা না থাকে তাহলে যে কোনো স্থান থেকে আমরা আজান দিতে পারি সম্মানিত দর্শক মন্ডলী একদা সকালে ফজরের সলাতের পরে রাসুল সাল আলি ওসাল্লাম বেলালকে ডেকে বলছেন বেলাল তুমি বলো তো তুমি কি এমন আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে জান্নাতে যাবে বেলাল কুল্লামা দাখালতুল জান্নাতা সামেত খাস খাসাতা না লায় যতবারই আমি জান্নাতে প্রবেশ করেছি ততবারই আমি তোমার জুতার আওয়াজ শুনতে পাই বলো তো বেলাল তুমি কি করো তুমি কি এমন আমল করো যে আমলের বিনিময়ে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো তো বেলাল রাজি আল্লাহ তালান বলছেন আল্লাহ নবী যখনই আমি মসজিদে প্রবেশ করি তখনই সলাত আদায় করি যখনই আমি অজু করি তখনই দূরে কাজ সলাত আদায় করি সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই হাদিস দ্বারা বলতে চাচ্ছি যে বেলাল রাজি আল্লাহ তালাহর এটা একটা নীতি ছিল যে তিনি আজান দিয়ে মসজিদে ঢোকেই দূরে কাজ সলাত আদায় করতেন অবশ্যই আমরা কেউ মসজিদে ঢোকে বসবো না আগে দূরে কাজ সলাত আদায় করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা রাসুলের পদ্ধতিতে আজান দেওয়ার চেষ্টা করি রাসুলের পদ্ধতিতে একামত দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা আজান দিয়ে এবং একামাত দিয়ে জান্নাত লাভ করতে পারবো তিনি বলেছেন যে দেখো যারাই মজেন তারাই জান্নাতি যারাই আজানের পরে দোয়া করবে তাদের সব দোয়াই কবুল করা হবে অতএব আমরা জান্নাত পাওয়ার আশায় সব দোয়া কবুলের আশায় আমরা আজানও দিব আজানের উত্তরও দিব আজানের পরে আল্লাহর নিকটে অন্তরে ভয় ভীতি নিয়ে প্রার্থনা করব। আল্লাহ তুমি আমাদের এই প্রার্থনা কবুল করো আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো তোমার দরবারে এ দাবি এ দাওয়া রেখে আজকের আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুভানাক আল্লাহমদিকা আসাদ আস্তাক ফেরক অতবিলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আল মোল সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়